আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এখানে আল্লাপাকে আরেকটি শরীয়তের গুরুত্বপূর্ণ নীতিমালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমল ইউসরা আল্লাপাক তোমাদের সব সময় সহজ সহজতা কামনা করেন মানে শরীয়তের কোন বিধানকে কঠিন মনে করা যাবে না কঠিন মনে করলে তার ইমান থাকবে না কারণ আল্লাপাক বান্দার উপরে কোন কঠিন বা বান্দার অসাধ্য কোন জিনিস আল্লাহ ফরজ করেন নাই কেউ যদি মনে করে শরীয়তের উপরে চলা ভাই অনেক কঠিন বুঝতে হবে তার এখনো ইমান আসে নাই শরীয়তের উপরে চলা একজন মুমিনের জন্য মানুষের জন্য সবচেয়ে সহজ কেউ যদি বলে যে ভাই দাড়ি রাখা খুব কঠিন এটা অনেক কঠিন জিনিস তাহলে তার ইমান থাকবে আল্লাহ বলতেছেন সহজ ইউরিদুল্লাহ আল্লাহ তোমাদের জন্য সহজ কামনা করেন সহজতা কামনা করেন তোমাদের জন্য শরীয়তকে সহজ বানিয়ে দিয়েছেন এই জন্য নবী সালাম বলছেন ইয়াসেরো আল্লাহ তো আসেরো তোমরা সব সময় সহজকে গ্রহণ করো ওয়ালা তু আসের খবরদার তোমরা কঠিন বানাইও না প্রতি বছর করতে হবে নাকি নবী তিনবার বলছেন কোনো কথা বললেন না এরপরে নবী সালাম বললেন লাউ কুলতো নাম লাওয়া জাবাদ আমি যদি বলি ইয়েস তাহলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে তো নবিসাম বললেন যে তোমরা শরীয়তকে এরকম কঠিন বানাও কেন বনে ইসরায়েলের মতো বনে ইসরায়েল এরকম শরীয়তকে কঠিন বানিয়ে বানিয়ে শেষ পর্যন্ত তারা শরীয়তের হুকুম পালন করতে ব্যর্থ হয়েছে আল্লাহর গজবের শিকার হয়েছে তা আমি রাসুল কি জানি না যে প্রতি বছর করা লাগবে কি লাগবে না যদি প্রতি বছর করা লাগতো তাহলে তো আমি ওটাই বলে দিতাম এরপরে নবিসাম আরেকটি হাদিসে বলছে আমি যখন কোন জিনিস বলা থেকে সুখ থাকি তার অর্থ এই নয় যে আমি ভুলে গেছি আমাকে মনে করাই দিতে হবে খবরদার আমার মনে করাই দিও না আমি জেনে শুনেই ওইটা বলতেছি তো তোমাদের জন্য সহজ করার জন্য কথাটা এইভাবে বলতেছি কারণ এই শরীয়ত শুধু তোমাদের জন্য না শরীয়ত কে আমত পর্যন্ত সকল মানুষের জন্য সাহাবাই কেরামের জন্য আরো কঠিন শরীয়ত হলেও কিন্তু তাদের জন্য সহজ ছিল আল্লাহ পাক এমন এক দল মানুষ বানাই দিছিলেন যে মানুষ খাঁটি সোনার মানুষ সুহান যার মধ্যে বিন্দু মাত্র কোনো বেজাল ছিল না এই সাহাবাইকেরাম এমন ছিলেন এরা কোনোদিন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত খুঁজতেন না খালি আল্লাহ বলছে বাস আল্লাহ রসুল বলছেন বাস এটা কি সুন্নত নাকি মুস্তাহাব আমরা তো এখন খুঁজতে থাকি যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নফল এগুলো খুঁজি না সাহাবাই কেরাম জীবনে কোনোদিন এগুলো খোঁজেন নাই একটা নফলকেও তারা এত বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন যেটা আমরা একটা ফরজকেও এত গুরুত্ব দিয়ে আমল করি না তো নবীলাম যখন শরীয়ত বর্ণনা করতেছেন তখন ওই যুগের ওই সময়ের সাহাবিদের জন্য তো এটা একেবারে সহজ কিন্তু আমাদের অবস্থা কি হইতো এই জন্য নবী সালাম বলছেন যে আমি যখন কোনো কথা বলি তখন মনে করি না যে আমি ভুলে গেছি আমার আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নির্ধারণ হচ্ছে এটা কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তাহলে নবী সালামের পরে দুই হাজার বছর পরে পৃথিবীর মানুষ যে শরীয়ত পালন করবে আর দুই হাজার বছর আগের সাহাবাই কেরাম শরীয়ত পালন করা দুইটা কিন্তু একরকম হবে না দেখবেন যে টিচার যখন প্রশ্ন করে তো আমরা যখন পরীক্ষার হলে যাইতাম মনে হতো যে এগুলো কি প্রশ্ন করছে এগুলো কি প্রশ্ন হইলো এত কঠিন কঠিন গুলো পড়াশোনা করলাম সেগুলো কিছু আসে নাই এত সহজ গুলা আমি আপনি মনে করতেছি এগুলো প্রশ্নই না কিন্তু আর একটা স্টুডেন্ট মনে করতেছে ওরে আল্লাহ স্যার এত কঠিন কঠিন প্রশ্ন দিছে একটা প্রশ্ন পারতেছি না অথচ ওগুলো প্রশ্নই না কারো কাছে এটা অত্যন্ত সহজ কারো কাছে এটা কঠিন তাহলে সবার জন্য তো যিনি এই জন্য যিনি প্রশ্ন করবেন প্রশ্ন করার কিছু সিস্টেম আছে একজন যিনি কোশ্চেন সেট আপ থাকবেন তার কতগুলো নিয়মাবলী আছে এই জন্য আমরা একটা প্রশ্ন করার সময় অনেক নিয়ম কানুন দেখে তারপরে প্রশ্ন করি আমাদের প্রশ্নের শর্তের মধ্যে লেখা থাকে গত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো এই বছরের প্রশ্নে দেওয়া যাবে না রিপিট করা যাবে না সেম প্রশ্ন দিয়ে দেওয়া যাবে না ওইগুলো বাদ দিয়ে দিতে হবে আবার প্রশ্ন করার সময় সকল ধরনের ছাত্রের দিকে লক্ষ্য করে প্রশ্ন করতে হবে একেবারে ভালো স্টুডেন্টদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না আবার একেবারে বোকা স্টুডেন্টের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না যাতে এমন ভাবে প্রশ্নটা হবে ভালো ছাত্ররাও আনসার করতে পারে আর একেবারে বোকা ছাত্র কিছু আনসার করতে পারে মিনিমাম সে চল্লিশ পাইতে পারে এখন দেখা গেল এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নে শতকরা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে আর দশ পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে এটা কি প্রশ্নকারীর কৃতিত্ব না প্রশ্নকারীর বোকামি এটা প্রশ্নকারীর বোকামি স্টুডেন্টের বোকামি না তখন কিন্তু ওই ইউনিভার্সিটি ওই বোর্ড ওই টিচারকে ডাকে ধরবে তুমি কি প্রশ্ন করলা যে প্রশ্নে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে তাহলে প্রশ্নকারী তিনি এমন ভাবে প্রশ্ন করবেন যাতে সব ধরনের স্টুডেন্ট উত্তর দিতে পারে যিনি শরীয়ত প্রণেতা সারে তিনি শরীয়তের বিধিবিধান এমন ভাবে প্রণয়ন করবেন যে বাংলাদেশের মুসলমানও আমল করতে পারবে আমেরিকার মুসলমানও পারবে আফ্রিকার মুসলমানও পারবে সবাই পারবে এই জন্য শরীয়তের বিধানগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন ভাবে বর্ণনা করেছেন যেটা একবারে স্থান কাল পাত্র সময় কেয়ামত পর্যন্ত সমভাবে সেটি প্রযোজ্য